মানবতা সমাধান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়ানাস্তাইনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালা ওয়া মান ইউযলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله আম্মা বাদ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অবিচ্ছেদ্য সাক্ষী সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলাম ধারাবাহিকভাবে অবিচ্ছেদ্য সাক্ষী এমন একটি সাক্ষী যা মানুষ থেকে পৃথক হয় না বিচারের মাঠে এই সাক্ষী দাতা মানুষের সাথে লেগে থাকে যা পৃথক করার মতো কোনো সুযোগ মানুষের থাকবে না অথচ তা বিপক্ষে কথা বলবে এই বিপক্ষে কথা বলবে এই সাক্ষী কত বিপজ্জনক তা হয়তোবা আমরা এখন বুঝাতে পারছি না বিচারের মাঠে যখন মানুষ উপস্থিত হবে তখনই বুঝতে পারবে যে এই অবিচ্ছেদ্য সাক্ষী মানুষের জন্য কত বিপজ্জনক সম্মানিত দিনী ভাই বোন আমরা এ বিষয়ে সতর্ক হই অবিচ্ছেদ্য সাক্ষীর অনেক দিক রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনার হাতে যে আমল নামাটা খাতাটা দেওয়া হবে পড়তে এই খাতাটা আপনার হাতের উপর এসে যখন পড়বে তখনই আপনি বুঝে নেবেন আমার বাস্তবতা কি হবে এটা আপনার থেকে আর সরবে না ফাইসালা চূড়ান্ত করেই রাখবে এ ব্যাপারে আল্লাহ তালা বলেন অতপর বিচার মাঠে যার ডান হাতে খাতা আমল নামা দেওয়া হবে ফায়াকুলো সে লোকটি উত্তরে বলবে হাউমকরাউ কেতাবিয়ে হে আমার পাশের লোক আমার শান্তি সুখ আমি খুশি দেখো আমার ডান হাতে আমল নামা দেওয়া হয়েছে তুমি একটু পড়ে দেখো সম্মানিত দর্শক মন্ডলী খাতা যদি ডান হাতে চলে আসে তাহলে হবে আনন্দের বিষয় এটাই তার কল্যাণের জন্য অনুকূলে সাক্ষী আল্লাহ তালা বলেন ও পাশের যারা আছে তাদের পড়তে বলবে এবং তার বিশ্বাসের কথাটি বলবে আইননি জানান্ত আননি মোলাকি হেসাবিয়া আমার একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা আমি বিশ্বাস করতাম যেখানে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বিচারের মাঠে আল্লাহ মানুষকে বলবেন আফা জানান তা আন্নাকা মোলাকিয়ে তুমি কি মনে করতে না যে তোমার আমার সাথে সাক্ষাৎ হবে এই কথাটাই বিচারের মাঠে যখনই তার আমল্লামা ডান হাতে চলে আসবে তখন সে বলবে আমি এই সাক্ষাৎকে বিশ্বাস করতাম আমি এই হিসাবকে বিশ্বাস করতাম ফিসাতির রাজিয়া তখন তার জীবিকা নির্বাহ হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় আনন্দময় তার জীবনে শান্তি নেমে আসবে অচিরে সে এখন জান্নাতে যাবে মাত্র এরকম পরিস্থিতিতে ফি জান্নাতিন আলিয়ে তখন সে উঁচু জান্নাতে ছন্দময় যাপন করবে কুতুফহা দা নিয়ে তার চোখের সামনে সব জান্নাতের ফলগুলি নুয়ে থাকবে ওগুলো গ্রহণ করা তার জন্য সহজ হবে তাই তো আল্লাহ তালা বলেন কুলু অশ্রাবু হানি আমি খালে তুমি এখন আনন্দ সহকারে খাও তুমি এখন আনন্দ সহকারে পান করো যেসব দিনগুলি তোমার অতিবাহিত হয়ে গেছে যেসব দিনগুলিতে তুমি আমল করেছ কষ্ট করে তাসবি তাহাল্লি জিকির আজকার করেছ আল্লাহকে মেনে চলতে হবে এটা দিন রাত ভেবেছ আল্লাহর শাস্তিকে ভয় করেছ ওই দিনগুলির কর্মের বিনিময়ে আজকে তুমি আনন্দ সহকারে খাও পান করো এই কথা আল্লাহ তালা বলবে এরপরে আল্লাহ তালা বলেন অতপর যার বাম হাতে আমল নামা খাতা দেওয়া হবে ফায়াকুলো তখন সে মুখে বলবে ইয়ালাইতানি লামু তাকে তাবিয়ে হে আমার আফসুস আমার হাতে যদি এই আমল নামা না দেওয়া হতো অলামাদ্রি মা হেসাবিয়া হেসাব কি জিনিস আমি এটা জানতে না পারতাম আমার এই হিসাবের যদি মুখামুখি হওয়ার সুযোগ না আসতো তাহলে আমার জন্য ভালো ছিল ইয়ালাই তাহা কানাতিল কাজিয়া ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস মরণে আমার চূড়ান্ত হতো আর বিচারের মাঠে এই আমল নামা নিয়ে আল্লাহর মুখোমুখি হতে না হতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো মাগ না আননি মালিয়া আমার অর্থ সম্পদ আমার কোনো উপকারে আসলো না আমার অর্থ সম্পদ আমার কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়ে আমার অর্থ সম্পদ সব ধ্বংস হয়ে গেল আমার নেতৃত্ব ধ্বংস হয়ে গেল আমার রাজত্ব ধ্বংস হয়ে গেল এই কথাও বলতে থাকবে দুঃখ বেদনা প্রকাশ করতে থাকবে ইতিমধ্যে আল্লাহ তালা ফেরস্তা দিয়ে বলবেন খুজু হো ফাগুল্ল হো তোমরা এদের ধরো একে শিকলবন্দি করো জাহি জাহিম এরপরে একে শিকলবন্দি করে জাহান নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো তুমাফি সিলসিলাতিন জারোহা এরপরে তোমরা সত্তর হাত শিকলে আটকিয়ে বন্দি করে পুনরায় তোমরা জাহান নামে নিক্ষেপ করো সম্মানিত দিনী ভাই বোন আমরা বলছিলাম বিচারের মাঠটি কত কঠিন বিচারের মাঠটি কত জটিল যখন বিচার হবে তখন অবস্থা কত কঠিন হবে আমরা এটা বুঝতে চাচ্ছি না বুঝার চেষ্টা করছি না আপনার আমল নামাই হচ্ছে আপনার জন্য অবিচ্ছেদ্য সাক্ষী যার থেকে আপনি বাঁচতে পারবেন ভালো হয় মন্দ বাঁচার কোনো পথ নেই এদি আপনার জাহান্নাব এবং জান্নাতের সিদ্ধান্ত হয়ে যাবে আল্লাহ তালা অন্যত্র বলেন অতপর যার ডান হাতে আমল নামা দেওয়া হবে তার জীবনের কর্মের খাতাটি ডান হাতে দেওয়া হবে তখন তার হিসাব হয়ে যাবে একেবারেই সহজ এবং হিসাব হবে একেবারেই সহজ অল্প সময় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ফরজ সলাত আদায় করতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ে তার হিসাব হয়ে যাবে রাসুল সাল্লা সাল্লাম অন্যত্র বলেন যার ডান হাতে আমল নামা দেওয়া হবে তার হিসাব মানে তাকে হিসাবের সামনে পেশ করার পরই তার হিসাব শেষ হয়ে যাবে তার একেবারে পঙ্খন পঙ্খ রূপে হিসাব নেওয়া হবে না কঠিনভাবে হিসাব নেওয়া হবে না আল্লাহ তালা বলেন অয়ান কালেবেল আহলিহি মসরুরা সে খুশি হয়ে পরিবারের দিকে ফিরে যেতে চাইবে আনন্দে আত্মহারা হয়ে তার পরিবারকে জানানোর উদ্দেশ্যে পরিবারের দিকে যেতে চাইবে পক্ষান্তরে আল্লাহ তালা বলেন অতপর যার হাতে পিছন দিক থেকে বাম হাতে যখন আমল নামা দেওয়া হবে হাসাও তখন সে তার ধ্বংসকে ডাকবে ওরে আমার ধ্বংস ওরে আমার বিপদ আমার নেতৃত্ব কোথায় আমার অর্থ সম্পদ কোথায় আমি কোন বিপদের মুখোমুখি এ বলে সে বিপদকে চিৎকার করে ডাকবে ওয়াসলা সাইরা এর পরে পরি সে উজ্জ্বল জাহান নামে জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে আল্লাহ তালা বলেন কানাফি আসলে সে পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করেছে কোনোদিন ভাবেনি একদিন তার বাম হাতে আমলনামা দেওয়া হবে একদিন তার সম্পন্ন কর্মের মুখোমুখি হতে হবে এটা তার ভাবা প্রয়োজন ছিল ভাবা প্রয়োজন মনে করেনি আল্লাহ তালা বলেন সে কোনোদিন মনে করেনি একদিন তাকে বিচারের মাঠে উপস্থিত হতে হবে কর্মের মুখোমুখি হতে হবে বালা ইন্না রব্বাহু কানা বেহি বসিরা কেন তাকে বিচারের মুখে মুখোমুখি হতে হবে না কেন সে উপস্থিত হবে না আল্লাহ তালা তার সমস্ত কর্মকে দেখছেন আল্লাহ তালা তার কর্ম দেখছেন যেহেতু কাজেই তাকে একদিন বিচারের মুখোমুখি হতেই হবে তার সম্পূর্ণ কর্মের মুখোমুখি হতেই হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা অবিচ্ছেদ্য সাক্ষী সম্পর্কে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করছিলাম আমরা কিছুক্ষণ সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন এই বিষয়ে আরো আলোচনা পেশ করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malik. M U S L I M. I'm so blessed to be with them. M U S L I M. I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV. People talking trash about the way. Watch little wonders at the best বিস্ময় শিশুরা কাল সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সুরা বাকারা সুরা নম্বর দুই এক নম্বর দুইশো একষট্টি যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে একশোটি দানা এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের শিক্ষাসমূহ কি শেখ হারুন হুসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমার দিনী ভাই বোনেরা দেখুন আসলে আমরা এটা বুঝতে চাচ্ছি না বিচারের মাঠে যদি বাম হাতে খাতা আমল নামা চলে আসে তাহলে কত সমস্যা নেমে আসবে আল্লাহ তালা আমাদের সামনে মুখামুখি কথা বলবেন আমাদের আমল নামা আমাদেরকে পড়তে দেওয়া হবে আমরা সেগুলি পড়বো এবং বুঝব কাজেই আমাদের উচিত আজ থেকেই বিশ্বাস করে নেওয়া যে বিচারের মাঠে আমাদেরকে কর্মের মুখামুখি হতে হবে আমল নামার মুখামুখি হতে হবে আমরা যদি ভুলেও থাকি আল্লাহ তালা যে আমাদের ভুলে থাকবেন না তিনি যে আমাদের দিন রাত দেখছেন তিনি আমাদের কর্মকে লক্ষ্য করছেন তিনি আমাদের কর্ম অনুযায়ী বিচারের মাঠে কথা বলবেন তখন আমরা অপমান হয়ে যাব এই জন্য আল্লাহ তালার ওই বাণীটি আমাদের জন্য খুব ভালোভাবে মনে রাখা উচিত হবে বালা ইন্না রব্বাহু কানাবেহি বাসিরা কেন তাকে বিচারের মাঠে উপস্থিত হতে হবে না কেন তাকে বিচারের মাঠে মুখামুখি হতে হবে না অবশ্যই তাকে বিচারের মাঠে মুখামুখি হতে হবে এবং আল্লাহ তালার সামনে তাকে কথা বলতে হবে কেননা আল্লাহ তালা তাকে দেখছেন তার কর্মকে লিখে রাখছেন ফেরেস্তার মাধ্যম দিয়ে তিনি সব ব্যবস্থা করে রেখেছেন যেদিন বিচারের মাঠ ঘনে আসবে যেদিন সমস্ত মানুষ বিচার মাঠে উপস্থিত হবে তার ডান হাতে আমল নামা দেওয়া হবে বাম হাতে আমল নামা দেওয়া হবে তখনই সে তার কর্মের বিষয়টি সে বুঝতে পারবে যে আমার ভুল হয়েছে কিন্তু সেদিন ওয়ান্নাল্লাহ দিকরা বিচারের মাঠে ভুল ধরা পড়ে ভুলের কোনো সংশোধন হবে না যার যা অন্যায় তার অন্যায় অনুপাতে বিচার হবেই যার যা ন্যায় তার ন্যায় অনুপাতে বিচার হবেই তাই তো আবু হরাইরাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলহ ওয়াসাল্লাম বলেছেন বিচারের মাঠে মানুষের তো বিচার হবে হবেই পশু প্রাণীরও বিচার হবে একটা সিংওয়ালা ছাগল যদি অসিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে তাহলে আল্লাহ তালা অসিংওয়ালা ছাগলকে শিং দিয়ে গুতা মেরে নেওয়ার জন্য সুযোগ করে দিবেন অত্র হাদিসে বোঝা যায় বিচারের মাঠে কারো প্রতি জুলুম করা হবে না সে যতই নিঃস্ব হোক যতই নিরীহ হোক যতই স্বৈরাচারী হোক যতই স্বেচ্ছাচারী হোক তার বাঁচার কোনো পথ থাকবে না সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম আপনারা এই চেয়ারের মাঠে আমল নামা করতে হবে এ ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহ তালা অন্যত্র বলেন মেজার মাঠে আল্লাহ তালা তার গোছাকে প্রকাশ করবেন যখনই আল্লাহ তালা মানুষের সামনে উপস্থিত হবেন তার পায়ের গোছা প্রকাশ করে তখন মানুষ এমন বিপাকে পড়ে যাবে তার মুখের ওপরে অপমান ছেয়ে যাবে সে বিপদে পড়ে সিজদা করার চেষ্টা করবে কিন্তু সিজদা করতে সে সক্ষম হবে না সলাত আদায় করার জন্য চেষ্টা করবে কিন্তু সে সলাত আদায় করতে সক্ষম হবে না অথচ দুনিয়াতে তাকে সলাত আদায়ের জন্য বলা হয়েছিল কিন্তু সে দুনিয়াতে সলাত আদায় করা প্রয়োজনও মনে করেনি তাই তো আবু সাহেদ খুদ্রি রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন বেচারের মাঠে আল্লাহ তালা তার পায়ের গোছাকে প্রকাশ করবেন মানুষের সামনে উপস্থিত হবেন লাহু কুল্লো ও মোমেনা সকল পুরুষ ও নারী আল্লাহকে সিজদা করার জন্য পড়ে যাবেন মাটিতে মাথা নত করবে অয়াস যদ দুনিয়া সোমা ওই ব্যক্তিও চেষ্টা করবে সিজদা করার জন্য যারা দুনিয়াতে লোক দেখানো এবাদত করেছে লোক দেখানো সিজ দেয় ব্যস্ত হয়েছে লোক দেখানো এবাদতে ব্যস্ত হয়েছে যারা লোক দেখানো কর্ম বিচারের মাঠে করবে যারা লোক দেখানো কর্ম দুনিয়ার মাঠে করবে আল্লাহ তালা বিচারের মাঠে তাকে সিজদা করার সুযোগ দিবেন কিন্তু তার পক্ষে সম্ভব সহজ হবে না ফায়াজ হব লেয়াস যোদা সে আসবে সিজদা করার জন্য কিন্তু জাহারহু তার পিঠ একটা লম্বা কাঠ হয়ে যাবে সে পিঠ বাঁকা করতে পারবে না যখনই সিজদা করার চেষ্টা করবে তখনই সে পিছন দিকে উল্টে পড়ে যাবে এটা হচ্ছে তার বিচারের মাঠের পরিবেশ পরিস্থিতি সম্মানিত দর্শক মণ্ডলী মুসলিম ভাই ও বোন আসলে আপনি বুঝতে পারছেন না এই বিচারের মাঠের অবিচ্ছেদ্য সাক্ষী কত একটা বিপজ্জনক ব্যাপার মেঘদাদ রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন তুদনা শামসাল কেয়ামা বিচারের মাঠে সূর্যকে মানুষের নিকটে করে দেওয়া হবে অতাকুনো কামেঘদারে মাইলিন প্রায় এক মাইল দূরত্বে এরকম একটা পর্যায়ে সূর্য চলে আসবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ওয়াকুন নাস পেয়ারা কেহালা কাদরে আম আলিহি মানুষ বিচারের মাঠে ঘামের মধ্যে থাকবে তার কর্ম অনুযায়ী যে যত পাপি হবে তার শরীরের ঘাম তত বেশি হবে মেনহুমায় কোনো এলাকা আবাই হে কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত অমিন হুম্মায় কোনো এলা রোগ পাতায় হে কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত অমিন হুম্মায় কোনো এলা হাকুয়াই হে কারো কারো ঘাম হবে কমর পর্যন্ত অমিন হুম মাইয়াল জমহুমুল আরক এল জামা আর কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত সম্মানিত দর্শক মণ্ডলী দিনই মুসলিম ভাই বোন বলছিলাম অবিচ্ছেদ্য সাক্ষী যা থেকে পৃথক হওয়ার কোনো সুযোগ নেই দেখুন আপনার এই পাপ এমন একটি বিপজ্জনক যে পাপের কারণে বেচারের মাঠে আপনার ঘাম আপনার শরীরকে আপনাকে ঘেরে নেবে এটাই আপনার জাহান নামের জন্য যথেষ্ট এটাই আর আপনার একটা উপযুক্ত সাক্ষী যে আপনি বিপদী আপনি বিপদগ্রস্ত আপনার বাঁচার পথ নেই এই কথাই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম অন্য জায়গায় বলেন তিনি বলেন ইউসারুন্না সৈয়ামল কেয়ামা আলা সালাসে তারা একা বিচারের মাঠে মানুষকে তিনটি পদ্ধতিতে একাত্রিত করা হবে তার একটি পদ্ধতি হচ্ছে রাগে বিনা রাহে বিনা তারা হবে আগ্রহী এবং ভীতু জান্নাতের আশায় আগ্রহী থাকবে আর জাহান্নামের ব্যাপারে ভীতু থাকবে আর এক শ্রেণীর মানুষ হবে স্নানে আলা বাইরিন ও সালাসতুন আলা বাইরিন ও আর বাতুন আলা বাইরিন ও আশারতন আলা বাইরিন একজন দুইজন থাকবে উঁটের ওপর তিনজন থাকবে উঁটের ওপর চারজন থাকবে উঁটের ওপর দশজন থাকবে উঁটের ওপর এই কথা বলার পরে রাসুল সাল্লাম বলেন সুম্মা তাহাসর বাকিও তহমন্না এরপরে যারা বাকি থাকবে তাদেরকে আগুন ঘেরে নেবে সম্মানিত দর্শক এই বিচারের মাঠে অবিচ্ছেদ্য সাক্ষীর একটা দিক হলো আগুন রাসুল সাল্লি সাল্লাম বলেন তাকিল মাহুম হাইসু কালু যেখানে মানুষ দুপুরে আরাম নেওয়ার পরিকল্পনা করবে ওখানে আগুন তার চতুর্দিক ঘেরে থাকবে অত্যাবিত মাহুম হাইসু বাতু যেখানে মানুষ রাত অতিবাহিত করার হিসেব করবে সেখানে আগুন তাকে চতুর্দিকে ঘেরে থাকবে অতুস বেহ হাইস আসবাহু যেখানে মানুষ সকাল করবে আগুন তাকে চতুর্দিক থেকে ঘেরে সকাল করবে যেখানে মানুষ সন্ধ্যা করবে আগুন তাকে চতুর্দিক থেকে ঘেরে সন্ধ্যা করবে সম্মানিত দেনী ভাই বোন আমরা অবিচ্ছেদ্য সাক্ষীর বিষয়টি পেশ করতে গিয়ে বিচারের মাঠের একটি গুরুত্বপূর্ণ কথা আপনার সামনে পেশ করছিলাম তা হচ্ছে যে এক পর্যায়ে আল্লাহ আল্লাহতালা পায়ের গোছা প্রকাশ করে আপনার সামনে উপস্থিত হবেন তখন আপনি সিজদা করার জন্য চেষ্টা করবেন কিন্তু আপনার পক্ষে তা সম্ভব হবে না যখনই আপনি সিজদা করতে যাবেন তখনই আপনি পিছন দিকে উল্টে পড়ে যাবেন কেননা আপনার গোটা পিঠটা হয়ে যাবে একটা লম্বা কাঠ যা বাঁকা হবেন কেননা দুনিয়াতেও তাকে সিজদা করতে বলা হয়েছিল তখন সে তা মূল্যায়ন করেনি সাথে সাথে বিজার মাঠে অবিচ্ছেদ্য সাক্ষী হয়ে আসবে তার শরীরের ঘাম যা হবে তার পাপের বিনিময়ে পাপের বিনিময়ে তার শরীরের ঘাম তাকে ঘেরে রাখবে এই ঘামই প্রমাণ করবে এখন এর ফলাফল জাহান্নাম কেননা ঘাম যখন তাকে ঘেরে নিয়েছে তখন তার আর বাঁচার কোনো পথ নেই মেঘদাদ রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তাকে যখন আগুন চতুর্দিক থেকে ঘেরে নিবে তখন সে বুঝে নিবে তার আর বাঁচার পথ নেই তাকে এখন জাহান নামে যেতে হবে এটাই তার পথ তুমি আমাদের প্রতি একটু দয়া করো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেন আমাদের বিরুদ্ধে সাক্ষী না দেয় এই তৌফিক তুমি আমাদের দান করো এই দাবি ও দাওয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি সুবানাক আল্লাহ হামদেকা আশাহাদ আল্লাহ আস্তাক ফেরক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন Peace TV Bangla Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. in India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়